আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি যেন বানু গানমের গলিতে উপরে ওঠা ধোলা স্বয়ং দেখতে পাচ্ছি মুসা এতটুকু বাড়িয়ে বলেছেন জিব্রিল বাহন নিয়ে পদচারণা করেন